আবদুল্লাহ ইবনু কাব রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা কাব ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহকে তার তাবুক যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি তিনি বলেন আমি নাবি সাল্লাহ আলাই সাল্লামকে সালাম করলাম খুশি ও আনন্দে তার চেহারা ঝলমল করে উঠল তার চেহারা এমনি আনন্দে টকবক করত মনে হতো যেন চাঁদের একটি টুকরা তার মুখমণ্ডলের এ অবস্থা হতে আমরা তা বুঝতে পারতাম